জাবির ইবনা আবদুল্লাহ রদুল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন রাসেল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে রাতে আকস্মিকভাবে তার ঘরে যেন প্রবেশ না করে